করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে সালাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আমরা গত কয়েক জুমা পর্যন্ত বর্তমান সময়ের বহুল আলোচিত ফতোয়া সংক্রান্ত বিষয়ে আলোচনা পেশ করছিলাম ফতোয়া অর্থ কি মুফতি কাকে বলে ইফতা কি জিনিস এর গুরুত্ব ইসলামে কতটুকু কোরআন হাদিসে ফতোয়ার অবস্থান কি এ বিষয়গুলো আলোচনা করা হয়েছিল যদিও আজকে আর একটা বিষয় নিয়ে আলোচনা করার কথা ছিল নারী নীতিমালা নিয়ে কিন্তু পূর্বের আলোচ্য বিষয়ের সঙ্গে আরেকটি বিষয় অতীব জরুরি সেজন্য আমরা ওই বিষয়টাকে আজকে আলোচনা করছি নারী নীতিমালা নিয়ে ইনশাআল্লাহ পরবর্তী আলোচনায় আসবে আজকের যে বিষয়টি তা হচ্ছে ফতোয়া চাওয়া সংক্রান্ত বিষয়ে এলেম অর্জন করা ফতোয়া সম্পর্কে জিজ্ঞাসা করা এটার গুরুত্ব কতটুকু আল ইস্তেফতা উজুবুল ইস্তেফতা ফিমা ইয়াজহালুহু মানুষ যেটা না জানে এ সম্পর্কে জানার গুরুত্ব ইসলামে কতটুকু আজকে সে বিষয়ে আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল করিমে পরিষ্কার করে ঘোষণা করছেন ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন সূরা নাহল এর 43 নম্বর আয়াত এবং সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন তোমরা যদি না জানো তাহলে যারা জানে তাদের কাছে জিজ্ঞেস করো ফাসআলু জিজ্ঞাসা করো সুতরাং এলমেদিন অর্জন করা যে বিষয়ে না জানা আছে এ বিষয়ে জানা জিজ্ঞেস করে জানা জিজ্ঞাসা করা এটা ফরজ আল্লাহ নির্দেশ আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম এবনে মাজার হাদিসে পরিষ্কার আছে তালাবুল এলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম এলেম অর্জন করা প্রত্যেকটা মুসলিমের জন্য ফরজ এজন্য ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাই কিতাবুল এলেমের মধ্যে একটা অধ্যায়ের শিরোনাম দিয়েছেন বাবুল এলমে কবলাল আমল এলেম অর্জন করা আমল করার পূর্বে তার মানে আমলের পূর্বে এলেম জরুরি কোনো কথা বলা অথবা কোনো আমল করার পূর্বে এলেম জানা ওই সম্পর্কে এলেম জানা জরুরি না জেনে অনেক এলেম অনেক আমল করলো রাত ভর তাহাজুত পড়লো দিন ভর রোজা রাখলো সবসময় জিকির করলো কিন্তু গলত তরিকায় এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আমরা এটা প্রায় উদাহরণ দিয়ে থাকি কেউ যদি জোহরের সালাদ যেহেতু ফরজ পাঁচ চার রাকাত আসর চার রাকাত এশা চার রাকাত এখন মাঝখানে মাগরিবের কেউ চার রাকাত পরে তিন রাকাতের পরিবর্তে চার রাকাত পড়ল ভালো নিয়াতে উজুও ভালোভাবে করেছে এরপরে খুশু খুজুর সঙ্গে বিনয়ের সঙ্গে সে চার রাকাত পড়ল রুকু একটা বাড়ল দুইটা সেজদা বাড়ল রুকুতে সুবহান রব্বিল আজিম পড়ল সেজদায় গিয়ে সুবহান রব্বিল আলা পড়লো এরপরেও কি তার নামাজ হবে না বাতিল কেন বাতিল যেহেতু আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম এরকম শিক্ষা দেন নাই এটা যেমন স্পষ্ট ঠিক তেমনি ভাবে ইসলামে কোন এবাদত আল্লাহর রসুলের তরিকা বিহীন যদি করা হয় তা গ্রহণযোগ্য নয় এবাদত কবুল হওয়ার জন্য দুইটা শর্ত আমরা বিভিন্ন আলোচনায় পেশ করেছি এক নাম্বার হচ্ছে এখলাস নিয়া নিয়তটাকে সম্পূর্ণ আল্লাহর জন্য খালেজ করে নেওয়া শিরিক মুক্ত করা আর দুই নম্বর হচ্ছে এত্তেবাও সুন্না নিয়াত খালেজ করলো শেরেক মুক্ত আছে কিন্তু আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম যেভাবে করেছেন আল্লাহর রসুলের তরিকা বাদ দিয়ে নিজে একটা মন গড়া তরিকা করলে এটা গ্রহণযোগ্য নয় এজন্য এবাদত কবুল হওয়ার জন্য দুটো শর্ত ইত্তেবা সুন্না এখলাস নিয়ত নিয়াত খালেজ করলো সুন্না নাই আল্লাহ নবীর তরিকা হয় নাই এটা বাতিল আবার আল্লাহর নবীর তরিকায় করলো ঠিকই আছে কিন্তু নিয়াতের মধ্যে গন্ডগোল আছে এটাও বাতিল এজন্য যে কোনো এবাদত কবুল করতে হলে কবুল হতে হলে আগে তার সহি এলেম অর্জন করতে হবে এমাম বুখারি রহমতুল্লাহ আলাই সেজন্য ওনার কিতাবের মধ্যে একটা অধ্যায়ের শিরোনাম দিয়েছেন বাবুল এলমে কবলাল আমল এলেম অর্জন করা আমল করার পূর্বে অলকৌলে বিহি অথবা বলার জিনিস হলে বলার পূর্বে আমল করার আগে বা বলার আগে এলেম অর্জন করা জরুরি ইমাম বুখার রহমাতুল্লাহ আলাই সেজন্য তার কিতাবটাকেও শুরু করেছেন প্রথমে কিতাবুল ওহাই দিয়ে আমরা এ বিষয়ে আলোচনা আগে করেছি যে সিহায় সিপ্তা হাদিসের যে ছয়টা প্রসিদ্ধ কিতাব এই ছয় কিতাবের লেখকরা এক একজনে তার কিতাবটা শুরু করেছেন এক একটা গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে যার কাছে যেটা গুরুত্বপূর্ণ বেশি সে ওইটাকে শুরুতে এনেছেন মনে করুন ইমাম ইমাম তিরমিজি ইমাম নাসাই ইমাম আবু দাউদ এই তিনজন ইমাম তারা চিন্তা করলেন আমরা কিতাব লিখছি মুসলিমদের জন্য যারা সালাত আদায় করবে সুতরাং ইমানের পরে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ এবাদত হচ্ছে সালাত আর সালাতের জন্য পূর্ব শর্ত হচ্ছে তাহারাত পবিত্রতা এজন্য এই তিন কিতাবের লেখক মনে করলেন যে পবিত্রতার গুরুত্ব সবচেয়ে বেশি ইমানের পরে ওনারা এই পবিত্রতার বয়ান দিয়ে কিতাব উত্তাহারাত দিয়ে শুরু করেছেন অপরদিকে ইমাম ইবনে মাজা ইবনে মাজা হাদিসের ছয় কেতাবের আর একটা কিতাব উনি চিন্তা করলেন যেটা একটু আগেই বলেছি এবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে তেবা সুন্না আল্লাহর নবীর সুন্না মোতাবেক করা সুতরাং সুন্না মোতাবেক যদি না হয় নবীর তরিকায় যদি না হয় এটা বাতিল এজন্য তিনি তার কিতাবকে শুরু করেছেন বাবু এত্তেবাই সুন্নত আল্লাহর নবীর সুন্না আল্লাহর নবীর তরিকার বয়ান দিয়ে উনি বুঝালেন যে কোনো এবাদত করতে হলে অবশ্যই আল্লাহর নবীর তরিকা আল্লাহ নবীর শূন্য অনুযায়ী করতে হবে কোন তরিকা অনুযায়ী করলে চলবে না চাই চিস্তিয়া করো কাদেরিয়া করো নকশাবন্দিয়া করো মোজাদ্দি দিয়ে করো বা কোনো পীরের তরিকা যে কোনো ব্যক্তির তরিকায় করো আল্লাহ তারা তোমার এবাদত কবুল করবেন না যদি কার তরিকায় না হয় আর রাসুলের তরিকায় না হয় সেজন্য উনি এত্তেবা ও সুন্না দিয়ে শুরু করেছেন ভালো কথা এটাও গুরুত্বপূর্ণ আল্লাহ তালা এক একজনকে দিয়ে এক একটা কাজ নিয়েছেন আসলে সবগুলি গুরুত্বপূর্ণ কারণ ইমাম এবনে মাজা এটা যদি না করতেন তাহলে এত্তেবায়ের সুন্না রসুলের তরিকার চেয়ে অন্য তরিকার গুরুত্ব বেশি হয়ে যেত যেমনটা এরপরও হয়েছে আমার দেশের মানুষ সালাতের ক্ষেত্রে রাসুলের তরিকা মানতে চায় এখানে কোনো পীরের তরিকা মানে না রোজা রাখার ক্ষেত্রে রাসুলের তরিকা মানতে চায় হজ করার ক্ষেত্রে রাসুলের তরিকাই হজ করে কিন্তু জিকির করার সময় তরিকা যায় কোথায় চিস্তিয়া তরিকা নকশাবন্দিয়া তরিকা এরকম মুজাদ্দিদিয়া তরিকা এগুলো চলে যায় নামাজ পড়ার সময় সরাসরি কলব মোতাবাজ্য করে আল্লাহর দিকে ইয়া কানা আবুদু ডাইরেক্ট বলা হচ্ছে আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি ওইয়া কানাস্তাইন তোমার কাছে সাহায্য চাই এখানে কোনো ভয় মাধ্যম নাই কিন্তু জিকির করতে গেলে তরিকার জিকির লাগবে বায়াত করতে হবে তরিকার বায়াত বায়াত স্থানে আছে কোরআন ও হাদিসে বায়াতের গুরুত্ব অনেক আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি বায়াতবিহীন মৃত্যুবরণ করলো সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করলো যে ব্যক্তি তার গরদানের থেকে বায়াতের রশিকে খুলে ফেললো সে ইসলামের রজ্জুকে নিজের গরদান থেকে খুলে ফেললো এজন্য মুসলিমদের ইমাম থাকবে সেই ইমামের বায়াত নিতে হবে এই বায়াতগুলোকে কোন তরিকার বায়াতের জন্য সীমাবদ্ধ করা হয় নাই এ বায়াত হবে ইসলামের জন্য দিন কায়েমের জন্য ইমামের অধীনে বায়াত হবে সেটাকে নিয়ে গেল তরিকার বায়াতে এজন্য ইমাম ইবনে মাজ রহমাতুল্লাহ আলাই ওনার কিতাবটাকে শুরু করেছেন বাবু ইত্তেবাই সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লামা আল্লাহর নবীর সুন্না আল্লাহর নবীর তরিকার অনুসরণ করা প্রসঙ্গে আর বাস্তবে এরা গুরুত্বপূর্ণ কোরআনে স্পষ্ট বলা আছে হে নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন ইনকুং তুম হেব্বুন আল্লাহ যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও নি তাহলে তোমরা আমার এত্তেবা করো আমার অনুসরণ করো এত্তেবা বলা হয় কারো পদচিহ্ন অনুসরণ করে চলা এই জন্য গরুর বাছুরকে বলা হয় তাবু অন তাবি আতুন কারণ গরুর বাছুর তার মাকে অনুসরণ করে চলে মা যেদিকে যায় সেদিকে যায় বাছুর তার পিছনে পিছনে যায় এখানে বাছুর কোনো যুক্তি বেশ করে না মা ওদিকে কেন যাচ্ছ বরং তার মাকে অনুসরণ করে গরুর বাছুর যেরকম নিজের মাকে অনুসরণ করে চলে ফাত্তাবিউনি আল্লাহ সুবহানাহু ওয়া শব্দ ব্যবহার করে এটা বুঝালেন ঠিক তেমনি ভাবে আল্লাহর রাসুল সাল্লাম যে রাস্তায় চলেন যে কথা বলেন যে তরিকা তিনি দিয়েছেন ফাত্তাবিউনি তোমাদেরকে এই তরিকাই চলতে হবে এই তরিকা মানতে হবে এছাড়া অন্য কোন তরিকা তৈরি করা জায়েজ নেই অনুসরণ করা জায়েজ নেই যদি আল্লাহর রসুলের তরিকা বাদ দিয়ে কোন ব্যক্তির নামে তরিকা তৈরি করা হয় ইসলামকে বিভক্ত করা হবে আল্লাহ তারা পরিষ্কার বলেছেন ইন্নাল্লাদিনা উদিন আহম নিশ্চয়ই যারা দিনকে বিভক্ত করেছে দলে দলে ভাগ করে দিয়েছে দলে ভাগ করে ছাড়ে নাই টুপি ভাগ করেছে পাগড়ি ভাগ করেছে জামা ভাগ করে দিয়েছে এরকম মুসলিমদেরকে বিভিন্ন বিভিন্ন দলে দলে যারা ভাগ করেছে আপনি তাদের দলের কোনো অংশে নাই আপনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই কোরআনুল করিমের সুরা বাইয়েনায় বলেছে অনেকে বলে দল তো তৈরি হয়েছে অনেক বড় বড় আলেমদের নামে আলেমদের নামে হয়েছে ওনারা বলেন নাই বলে যারা করেছে তারা তো অনেক বড় আলেম আছে এইটা একটা প্রশ্ন এটার উত্তর কোরআনে আছে সুরা বাইয়েনা আল্লাহ তারা বলছেন আমা তাফাররাক আল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআতহুমুল বায়িনাত হ্যাঁ যারা যুগে যুগে ইসলামকে বিভক্ত করেছে দলে দলে ভাগ করেছে আল্লাহ বলছেন অমা তাফাররা উতুল কিতাবা যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল আসমানি এলেম দেওয়া হয়েছিল আলেম হয়েছিল তারা আল্লাহর দিনকে তাফরিক করেছে বিভক্ত করেছে মিম্বাদে মা যা তুমুল বাইয়িনা তাদের কাছে বাইয়িনা সুস্পষ্ট দলিল সুস্পষ্ট প্রমাণ সুস্পষ্ট কেতাবের এলেম আসার পরই তারা ইসলামকে বিভক্ত করেছে আল্লাহর দিনকে বিভক্ত করে দিয়েছে বোঝা গেল যুগে যুগে ইসলামকে ভাগ করেছে ছোটখাটো লোকেরা না বড় বড় আলেমরা বড় বড় আলেমরা করেছে কারণ ছোট আলেমরা ভাগ করলে কেউ মানত না ছোটখাটো লোকে কথা বললে কেউ শুনে না তার দল নাই আর বড় অবস্থান থেকে কোনো কথা বললে তার কথা মানুষ মানে দলের তৈরি করার সুযোগ হয় এজন্য আল ইমরে বাজার রহমাতুল্লাহ আলাই শুরু করেছেন বাবু এত্তেবাই সুন্না আল্লাহর নবীর এত্তেবা করতে হবে এর বাইরে কোনো এত্তেবা নাই কোনো তরিকা নাই ইমাম বুখারি রহমতুল্লাহ ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই সিয়াসত তার আরেক কিতাব মুসলিম শরীফ উনি বিবেচনা করলেন যে সব কিছু নির্ভর করবে এলেমের উপরে আর এলেম আমরা পেয়েছি কার মাধ্যমে আল্লাহর রসুলের মাধ্যমে আল্লাহর রসুলের থেকে আমরা কোরআন অর্জন করেছি মাধ্যমে রাসুলের হাদিসগুলো পেয়েছি আমরা সাহাবিদের মাধ্যমে সুতরাং এই যে যাদের মাধ্যমে এলাম অর্জন করছি এদের গুরুত্ব আছে এটাকে বলে সনদ এটাকে বলা হয় কি সনদ আমি কার থেকে ইমাম বুখারি হাদিসটা শুনলেন কার থেকে উনি যে লিখেছেন কার থেকে শুনলেন তিনি যার থেকে শুনেছেন সে কার থেকে এইভাবে রাসুল সাল্লাহ সাল্লাম পর্যন্ত যে সূত্র এটার নাম সনদের নাম কি এই সনদের গুরুত্ব অপরিসীম কারণ হাদিসে আসছে ইবনে সিরিন রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেছেন দিনুন এই এলেমটাই হচ্ছে দিন এলেমটা সাধারণ কোন বিষয় না এলেমটা কি তোমার দিন তোমার মধাব তোমার দিন ফানজুরু আম্মান দিন আকুম তোমরা ভালো করে দেখবে তুমি কার থেকে দিন গ্রহণ করছো যার থেকে তুমি দিন নিচ্ছ সে নিজে দিনের কোন এলেম রাখে কিনা এই জন্য মনে রাখতে হবে এলেম অর্জন করা আমি দিন অর্জন করছি দিন কার থেকে নিচ্ছি তার আসলে এলেম আছে কিনা এই সনদ যাচাই করতে হবে এজন্য কোন একজন কবি বলেছেন সাতহা যেই ব্যক্তি সনদবিহীন এলেম অর্জন করতে চায় সে ওই ব্যক্তির মতো যে সিঁড়িবিহীন ছাদে চড়তে চায় সিঁড়ি ছাড়া যেমন ছাদে ওঠা সম্ভব নয় এরকম ভাবে এলেমের সিঁড়ি সনদবিহীন এলেম অর্জন করার কোনো সুযোগ নেই ইসলামের এটা বড় একটা নেয়ামত আজকে হাদিসের যতগুলো হাদিস আছে হাদিসের যতগুলো কিতাব আছে প্রত্যেক কিতাবের লেখকেরা তিনি কার থেকে শুনেছেন সে কার থেকে সে কার থেকে এইভাবে রাসুল সাল্লাহ সাল্লাম পর্যন্ত সূত্র বয়ান করে তারপরে হাদিস বয়ান করেছেন সুবাহান আল্লাহ এটা ইসলামের নিয়ামত এরপরে শুধু এই লোকগুলোর নাম না এই লোকগুলোর জীবনের উপরে প্রত্যেকটা লোকের জীবনের উপরে আলোচনা এসেছে কিতাব আছে আবার আসমাউর রেজাল বলে এগুলোকে কবে জন্মগ্রহণ করেছে কবে মৃত্যুবরণ করেছে জীবনে কি করেছে তার পেশা কি ছিল এইগুলো যাদের জানা গেছে তাদের হাদিসগুলো সহি যেগুলো জানা যায় নাই মাঝুল আর যেগুলো জানা গেছে কিন্তু তারা জীবনে কোনো পাপ করেছে মিথ্যা কথা বলেছে ওদের হাদিস জয়ীফ হয়ে যায় দুর্বল হয়ে যায় কেউ ধরা পড়েছে হাদিসটা সে নিজে তৈরি করেছে তার থেকে যত হাদিস বর্ণিত সবগুলো মৌদু হাদিস জাল হাদিস এরকম ভাবে আল্লাহ তালা ইসলামকে সংরক্ষণ করার জন্য আল্লাহর নবীর হাদিসকে সংরক্ষণ করার জন্য এরকম লোক তৈরি করে দিয়েছিলেন যে কারণে এখন যদি কোনো ব্যক্তি বলে হাদিসে আছে কোন হাদিসে আছে জিজ্ঞেস করবেন হাদিসে আছে হাদিসের দরজা কি এটা কি সহি না দাইফ না দুর্বল না জাল এটা জিজ্ঞেস করতে হবে কারণ অনেক হাদিস আল্লাহর নবীর নামে মিথ্যা তৈরি করা হয়েছে আল হাদিস বলে জাল হাদিস বয়ান করা হচ্ছে আমার দেশে এরকম হাদিস বহুত আছে আমি আজকে আর সেদিকে যাচ্ছি না আলোচ্য বিষয় ভিন্ন আমি বলছিলাম ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাই সেজন্য ওনার কিতাবকে শুরু করেছেন সনদের বয়ান দিয়ে এমাম বুখারি রহমাতুল্লাহ আলাই চিন্তা করলেন আর দিক উনি দেখলেন ইসলামের যত এলেম যত আমল সবগুলো আমরা অনুসরণ করবো ওহির কার অনুসরণ করবো কারণ আমরা যে নবীকে অনুসরণ করব আল্লাহ তালা নবীকেও বলেছেন ওহির অনুসরণ করার জন্য কোরআনুল কারিমে পরিষ্কার বলা আছে হে নবী আপনার রবের প্রতি আপনার আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা ওহি করা হয়েছে আপনি কেবলমাত্র সেগুলোর অনুসরণ করবেন তার নবীকেও বলা হয়েছে ওহির অনুসরণ করার জন্য আল্লাহর নবী সেজন্য যা বলেছেন হাদিস এগুলো ওহির থেকে বলেছেন ওহি দুই রকম একটা ওহিয়ে মাতলু মানে কোরআন আর একটা ওহিয়ে গায়ের মাতলু মানে যার ভাবটা আল্লাহর পক্ষ থেকে ভাষাটা আল্লাহর রসুলের আর ওহি মাতলু মানে ভাব এবং ভাষা দুটোই আল্লাহর পক্ষ থেকে জন্য আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামের সহি হাদিস যেগুলো সেগুলো মূলত ওহি কোরআন বলছে সুরায় নাজমে মা আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ইউ ইউহা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজের পক্ষ থেকে হাওয়া থেকে নিজের মনের থেকে তৈরি করে কিছু বলেন না বরং তিনি ইনহুয়া ইল্লা ইউহা তার প্রতি যা ওহি করা হয় তিনি তাই বলেন কোরআনের এত আরো সুন্দর করে কঠোরভাবে বলেছে আল্লাহ তালা বলছেন ওয়ালাউ তাকাফালা আলাইনা বাদাল কাবিল যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমার পক্ষে কোনো কথা তৈরি করে বলতো আমি বলি নাই এমন কথা আল্লাহ বলেছেন বলে বলতো লাখাজনামিন ইয়ামিন আমি তার ডান হাতকে চেপে ধরতাম সুম্মা লাকাতানা আনহুল ওয়াতিন এরপরে তার গর্দানের সাহারতটা আমি কেটে ফেলতাম কি কঠোর ভাষা আল্লাহ ব্যবহার করেছেন যে নবী যদি আমার পক্ষ থেকে কোন কথা তৈরি করে বলতেন আমি তার ডান হাত চেপে ধরতাম এবং তার গর্দানের সাহারকটাকে কেটে ফেলতাম বোঝা গেল আল্লাহর নবী সাল্লামও যে কথা বলতেন যা মানতেন সব কিছু নির্ভর করে কিসের উপরে ওহির উপরে এজন্য আল্লাহর নবী সাল আলাইসাল্লামও যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় বলার পরে কোরআনের আয়াত দিয়ে দলিল পেশ করতেন কোরআনের আয়াত দিয়ে দলিল পেশ করতেন বোঝা গেল আমাদেরও সেই অহির অনুসরণ করতে হবে এই জন্য ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাই ওনার কিতাবটাকে শুরু করেছেন কিতাবুল ওয়াহি দিয়ে কি দিয়ে শুরুতে আছে বাবুন কাইফা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবীর প্রতি ওহি কিভাবে শুরু হয়েছিল ওহির বিভিন্ন প্রসঙ্গ নিয়ে ইমাম বুখারি তার কিতাবকে লেখা শুরু করেছেন লেখলেন ওহির পরে ওহির ভিত্তিতে আমরা ইমান আনবো এজন্য তিনি ওহির পরে আনছেন কিতাবুল ইমান কিতাবুল ইমান ইমানের পরে আসে আমল কিন্তু ইমাম বুখারি ইমানের পরে আমলের বয়ান শুরু না করে মাঝখানে বয়ান করেছেন কিতাবুল ইমানের পরে কেতাবুল এলেম কি বয়ান করেছেন এটা বয়ান করার জন্য আমি এত লম্বা ফিরিস্তি টানলাম ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই কিতাবুল ইমানের পরে আর কিতাবুল আমল যেটা কেতাবুত তাহারাত সালাদ জাকাত এগুলোর আগে মাঝখানে কেতাবুল এলেম এনে উনি বুঝাতে চান ইমান আনার পরে আমল করার পূর্বে এলেম অর্জন করা জরুরি কারণ এলেম বিহীন কোন আমল গ্রহণযোগ্য হতে পারে না এই জন্য ইমান এবং আমল দুইয়ের মাঝখানে একটা ব্রিজ হচ্ছে এলেম ব্রিজ কি একটা সেতু একটা ব্রিজ এলেম এই এলেম যদি না থাকে তাহলে তোমার আমলের কোনো মূল্য নাই আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামকে সাহাবা একরাম জিজ্ঞেস করেছেন হাদিসগুলো মেশকাতের কেতাবের এলেমে আছে ইয়া রাসুল আল্লাহ একজন লোক আলেম সে শুধু ফরজ আমলগুলো করে বসে যায় মানুষকে মাস্তা মাসায় শিখায় দিনে এলেম শিখায় এই ব্যক্তি আর এক ব্যক্তি আলেম না বরং সে বেশি ইবাদত করে দিনের বেলায় রোজা রাখে রাতভর নফল করে এই দুই ব্যক্তির মধ্যে কার মর্যাদা বেশি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন ওই আলেম যে ব্যক্তি এলেম শিক্ষা করে শিক্ষা দেয় ফরজ এবাদত করে এলেম শিক্ষা দিতে বসে যায় নফলের দিকে তার গুরুত্ব নেই ওই ব্যক্তির মর্যাদা ওই আবেদের উপরে আমার মর্যাদা যেরকম তোমাদের সাধারণ ব্যক্তির উপরে সেই রকম মর্যাদা আলেম ব্যক্তির ওই আবেদের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলেছেন তাদারুসুল ইলমে সাআতা লাইলে খায়রুম মিন ইহা সারা রাত্র জাগরণ করে নফল এবাদত করার যে মর্যাদা তার চেয়ে কিছুক্ষণ সময় এলমে দিন অর্জন করার মর্যাদা তার চেয়ে অনেক বেশি এই জন্য এলেম অর্জন করতে হবে এলেমের কোনো গুরুত্ব নাই গুরুত্ব আছে কিসের কাল জিকির করো এক হাজার বার জিকির করো এক রাত্রে এক হাজার রাকাত নফল পড়ো কেমনে পরে আল্লাহ জানে দেখবেন বিভিন্ন বুজুর্গদের জীবনীতে লেখা আছে অমুকে এক হাজার রাকাত নফল নামাজ পড়তো পাঁচ হাজার রাকাত নফল নামাজ পড়তো আপনি কম্পিউটার হিসাব করে দেখবেন তাতে এক এক রেখাতে কয় মিনিট পরে কয় সেকেন্ড পরে তাহলে এই নামাজগুলো কি মেশিনে পড়তো না কম্পিউটারে পড়তো এই সমস্ত ভুয়া কাহিনী কিতাব ভরে রেখেছে আমরা ওটাই বলবো যেটা কোরআনে বলা আছে এই লোকদের কাছে এলেমের কোনো গুরুত্ব নাই এই জন্য দেখবেন ওদের কাহিনীতে আছে কেউ মুড়িদ হতে গেল বলল বাবা তোমার অনেক এলেম কমাইয়া আসো জঙ্গলে গিয়ে জঙ্গলে কমাইতে গেল এরপরে কমে নাই বাড়ছে আবার কমাই আসো আমরা কোরআনে স্পষ্ট ভাই আপনারা ছোটবেলায় যখন কোরআনের সবক নিয়েছেন মৌলভী সাহেব তখন পড়ায় নাই রব্বি জিদনি এলমা মানে কি এটা কোরআনে আয়াত রব্বি হে আমার রব জিদনি আমাকে বৃদ্ধি কথা বাড়াইয়ে দাও এল মানে এলেম আমার এলেম বাড়াইয়ে দাও আল্লাহ বলেন আমার কাছে দোয়া করো এলেম বৃদ্ধির জন্য আর পীর বলছে এলেম কমাইয়া আসো পীরেরটা মানবো না আল্লাহটা মানবো এলেম অর্জন করতে হবে খবরদার আমার দেশে খবরদার কোরআন আমরা বুঝবো না আরে ভাই আল্লাহ বলছেন ফাকরাউ কোরআন পড়ো মা তাইয়াসসারা মিনহু পড়ো আর যেটা বুঝবা না ফাসআলু আহলা যিকরিন কুনতুম লা তাআলামুন সূরা নাহলের 43 নম্বর আয়াত আম্বিয়ার 7 নম্বর আল্লাহ বলছেন ফাসআলু তোমরা জিজ্ঞেস করো আহলা যিকরি আহলে ইলমদেরকে ইন কুনতুম লা তাআলামুন যদি তোমরা না বুঝো না জানো তা জিজ্ঞেস করতে বলেছেন আর এখানে জিজ্ঞেস করবো না ধরা যাবে না ছোঁয়া যাবে না গিলাফ লাগাইয়া কি করবে তাকে রাইখা দিবা তাবিজ দেখবা আর মাঝে মাঝে কপালে চুমো খাইবা ছোটবেলায় উর্দু একটা কবিতা পড়ছিলাম কোরআনের ফরিয়াদ ওই কবি সুন্দর লিখেছেন কোরআনে কামতের মাঠে অভিযোগ করে কোরআনেও আছে ইন্নাহা আদাল কোরআনা রব্বি হে আল্লাহ আমাকে একটা মাহজুরা আমাকে তারা কি ছিল একেবারে ছেড়ে রেখেছিল আমাকে তারা ছেড়ে দিয়েছিল কোরআন অভিযোগ করবে তাবিজ বানায়া যাতা হো তাকু মে সাজায়া যাতা হো আখু মে লাগায়া যাতা হো আমাকে তাবিজ বানায়া গড়ায় ছুড়ায় আমাকে মাঝে মধ্যে গিলাপ দিয়ে তাকে রাখে আর মাঝে মধ্যে চুবো খায় এইভাবে আমাকে তারা এহেতারাম করেছে আমাকে পড়ে নাই আমাকে জানে নাই আমার মাধ্যমে জীবন তারা কায়েম করে নাই আমাকে জীবন বিধান হিসেবে গ্রহণ করে নাই কেয়ামতে আল্লাহর এই কালাম আল্লাহর কাছে অভিযোগ করবে কোরআন স্পষ্ট আয়াত আছে ভাইরা আমার এলেম অর্জন করা সম্পর্কে আলোচনা করছিলাম আজকে অনেকে বলে কয়ে যে জানলি তুমি পথ না জানলে এক গুণা জানলে দুই গুণা আরে উল্টে কথা তুমি না জানলে দুইটা গুণা এক হলো জানো নাই আর এক হলো মানো নাই একটা লোক দুইটা লোক একসাথে নৌকায় গেছে ভ্রমণ করতে একজনে সাঁতার জানে আর একজনে জানে না নৌকা ডুবে গেল এখন ডুবে যাওয়ার পরে কি হবে যে বেটা সাঁতার জানে যে বেটা সাঁতার জানে সে হয়তো সাঁতার কেটে কিনারে আসতে পারবে আর যে সাঁতার জানে না সে কি হবে ডুবে মরবে এজন্য পরিষ্কার যে এলেম জানে সে জানবে যে কোনটা সিঁড়ি কোনটা বেদাত গুণা করলেও সে তবা করার সুযোগ জানে কেমনে তবা করতে হবে আর তুই তো বেটা এলেম জানোই না তুই তো ওখানে শেষ হয়ে যাবি এজন্য আল্লাহ তালা কোরআনে বলেছেন হাল যারা জান এলেম রাখে আর যারা এলেম রাখে না তারা কি সমান না কখনো সমান না অনেকে মনে করেন আমরা মাদ্রাসা পাবো কোথায় মাদ্রাসা আপনার জন্য আছে এই যে আমরা প্রতি শুক্রবারে জুমার পরে হাদিসের ক্লাস করাই এটা এলেমের শিক্ষার কেন্দ্র আপনি তো বসেন না আলী রাদি আল্লাহ জিজ্ঞেস করা হয়েছিল এলেম শিক্ষার বয়স কি উনি বললেন মিনাল মাহাদিল আল্লাহাত দোলনা থেকে কবর পর্যন্ত এলেম শিক্ষার সময় তোমার এই ওজোর চলবে না যে আমি তো এলেম শিক্ষা করিনি আমি তো জানতাম না জানতাম না এ কথা চলবে কার জন্য এটা একটা উসুল আছে যার কাছে এলেম পৌঁছে নাই এলেম পৌঁছে নাই আফ্রিকার জঙ্গলে আপনারা পত্রিকা দেখেছেন কিছু কয়েক মাস আগে দেখেছি একেবারে গভীর জঙ্গলে কিছু ঝুপড়ির সন্ধান পাওয়া গেছে মানুষ বসবাস করে ওরা জানে না যে দুনিয়াতে এত বিশাল লোক আছে ওরা ওই জঙ্গলে মনে করে এইটাই দুনিয়া বাঘ লোকের সাথে চলে হরিণ শিকার করে আর খায় যখন মানুষেরা সন্ধান পেল হেলিকপ্টার নিয়ে ওখানে গেল ওরা ওদের তীর ছুড়ে মারা শুরু করলো হেলিকপ্টারের দিকে এই লোকগুলো যদি বলে যে আমরা জানি না সেজন্য আল্লাহর কাছে বলে আল্লাহ তারা তাদের হয়তো ভিন্ন ব্যবস্থা করবেন কিন্তু যেখানে কোরআনের চর্চা আছে হাদিস আছে আলেম আছে এইখানে বসে যদি কেউ বলে আমি এলেম জানি না সেই জন্য আল্লাহ ইকাম করেছি এই অজানা এই জাহালত এই মূর্খতাকে আল্লাহর কাছে নাজাদ পাওয়া যাবে এই জন্য পরিষ্কার মনে রাখতে হবে জাহালাত অজ্ঞতা একটা দলিল ঠিক আছে অজ্ঞতা না জানার কারণে যদি কেউ ভুল করে এটা আল্লাহ মাফ করবেন কিন্তু কোন না জানা যেটা জানার কোনো উপায় নাই খুব ভালো করে বুঝবেন জানার কোনো উপায় নাই সেই ব্যক্তি যদি বলে আমরা জানতাম না আল্লাহ তালা সেটার জন্য ভিন্ন ব্যবস্থা করবেন এরকম চার প্রকার লোক আছে কেয়ামতের মাঠে চার প্রকারের লোক আল্লাহর কাছে অভিযোগ করবে আল্লাহ এক নাম্বার হলো বধির বধির ব্যক্তি আল্লাহর কাছে বলবে আল্লাহ তোমার কোরআন গিয়েছিল হাদিস গিয়েছিল ঠিক কিন্তু আমি তো বধির আমি কিছুই শুনি নাই কিছুই বুঝি নাই আর এক ব্যক্তি হবে আহাম্মক বোকা যার জ্ঞান নাই সে বলবে আল্লাহ তোমার কোরআনও গিয়েছিল হাদিসও গিয়েছিল নবীও গিয়েছিল আলেমও ছিল সব ছিল কিন্তু আমি ছিলাম বোকা আমি কিছুই বুঝি নাই আমার কোনো জ্ঞান ছিল না আর এক ব্যক্তি তিন নাম্বার সে বলবে সে ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি একেবারে ফাতরাতের সময় ফাতরাত বলতে যখন আল্লাহর নবী আগমন করেন নাই ঈসা সালামের পরে আমাদের নবীর আগে এই সময়ে যারা জন্মগ্রহণ করেছে দুনিয়া থেকে চলে গেছে আমাদের নবীর নবুয়াতকাল পায় নাই এরা বলবে আল্লাহ আমরা তোমার নবী পাইতেই নাই আমাদেরকে তুমি শাস্তি দেওয়া কেমনে আর এক দল হচ্ছে নাবালেক বাচ্চা শিশু অবস্থায় যারা মারা যাবে কাফেরদের বাচ্চা মোমিনদের বাচ্চারা জান্নাতে যাবে যদি মোমিন বাপ সত্যিকার মোমিন হয় তাহলে ওই নাবালেক বাচ্চারা কোথায় চলে যাবে মোমিনদের বাচ্চারাও জান্নাত চলে যাবে কিন্তু কাফেরদের বাচ্চা নাবালেক অবস্থায় মারা গেছে এরা আল্লাহর কাছে বলবে আল্লাহ আমরা তো বালেক হই নাই আমরা কোরআন বুঝার বয়সে যাই নাই আমাদের কেন জাহান্নামে দিবা আল্লাহ তালা এই লোকদেরকে কেয়ামতের মাঠে বিভিন্নভাবে পরীক্ষা করবেন একটা হাদিস দেখা যায় এরকম যে হাদিসটা মুস্তাদ আহমদে আছে এবং জামে সগিরের আটশো একাশি নম্বর হাদিস আল্লাহ তালা তাদেরকে বলবেন সব জাহান নামে দৌড় দাও জাহান নামে দৌড় দাও একদল জাহান নামে দৌড় দিকে পড়ে যাবে আর একদল ছাগলের মতো খামি দিবে আর একদল দৌড় দিবে ঠিকই একটু পিছনে পিছনে তাকাবে হালকা হালকা দৌড় দিবে যারা জাহান নামে দৌড় দিয়ে পড়ে গেল আল্লাহ তালা তাদেরকে ডাকবেন ওদের জাহান নামে কষ্ট হবে না ওদেরকে আল্লাহ তালা ইব্রাহিম আলাহ সালামের জন্য যেমন ঠান্ডা করে দিয়েছেন ওদের জন্য জাহান নামের আগুন ঠান্ডা হয়ে যাবে আল্লাহ ওদেরকে ডাকবেন তোমরা কেন জাহান নামে ঝাঁপ দিলা জাহান নাম তো শাস্তির জায়গা ওরা বলবে আল্লাহ জাহান নাম যত শাস্তির জায়গা হোক না কেন তোমার আদেশ আমরা তোমার গোলাম গোলামের কাজ হচ্ছে মালিকের আদেশ মেনে নেওয়া কোনো চিন্তা করার সুযোগ নেই এটা ক্ষতি কি হবে লাভ কি হবে যে তোমার আদেশ তোমার আদেশ পালন করা ফরজ তাই ঝাঁপ দিয়েছি আল্লাহ তারা বলবেন ওকা আলিকা এমনি ভাবে তোমরা দুনিয়াতে গেলে এরকম আমার হুকুম পালন করতে যুক্তিতে মিলল কি নিমিলল না এইসব চিন্তা করতে না বরং তোমরা সর্বক্ষেত্রে আমার হুকুম মেনে চলতে যাও তোমাদের জন্য জান্নাত আর এক দল যারা ছাগলের মতো খামি দিল এদেরকে জিজ্ঞেস করবেন তোরা এরকম খামি দিলে কি জন্য আমি হুকুম করেছি আল্লাহ জাহান নাম তো শাস্তির জায়গা আমরা কোনো অপরাধ করি নাই অপরাধের সুযোগও পাই নাই আপনি কেন আমাদেরকে নামে দিবেন আল্লাহ তারা বললেন তোমরা দুনিয়াতে গেলেও কেন কেনই করতা কাজী তোমাদের জন্য আমার জাহান নাম উদাহরিত আমার হুকুম সার্বভৌম হুকুম সার্বভৌম ক্ষমতার মালিকের হুকুম অমান্য করার কোনো সুযোগ নাই তোমরা দুনিয়াতে গেলে এটাই করতে আল্লাহর বিধানকে পদে পদে মানতে সুদ হারাম করা চলবে না চোরের হাত কাটা বিধান চলবে না জেনারেল বিচারে পাথর ছুঁড়ে মারা চলবে না এরকম ভাবে মূর্তি নিষেধ করা চলবে না রাস্তায় মরে মরে মূর্তি বানাইতে হইবে এই বিধানগুলো তোমরা আমার হুকুম মানতে না যাও তোমাদের জন্য জাহান নাম আর এক দল যারা ওই দৌড় দিদর পিছনে তাকাইল আল্লাহ তারা ওদেরকে জিজ্ঞেস তোমরা এমনটা করলা কি জন্য আল্লাহ তোমার হুকুম মানতে হবে তো বুঝিয়ে জন্য দৌড় দিছি তো পিছনে তাকাইলে কি জন্য এটাও জানি তুমি গফার গফুর রহিম দয়ালু করুণাময়ী তো আমরা মনে করতাম যে তুমি আমাদেরকে আবার ডাক দিবা সেজন্য তাকাইতেছিলাম আল্লাহ বলেন তোমরা দুনিয়াতে গেলে এটাই করতে ওই মাঝে মধ্যে পাপ করতে মাঝে মধ্যে আবার ক্ষমা চাইতে যাও তোমাদেরকে মাফ করে জানা দেওয়া হলো তাহলে বোঝা গেল এই লোকগুলো কেয়ামতের মাঠে এই পরীক্ষার সম্মুখীন হবে কিন্তু যাদের সামনে আজকে এলেম আছে কোরআন আছে হাদিস আছে সহি কথা বলার লোক আছে এর পরেও যদি বলে যে আল্লাহ আমরা তো জানতাম না ফেরেস তারা তারা ছাড়বে এক গুর্জের বাড়িতে সত্তর গজ নিচে নিয়ে যাবে কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করবে বল ওই সব আর সময় চালাকি চলবে না এই জন্য মনে রাখতে হবে এলেম অর্জন করা ফরজ আপনি বুড়ো হয়ে গেছেন এখন এলেম অর্জন করার সুযোগ নাই হ্যাঁ সুযোগ আছে আপনি এখনো এলেম অর্জন করতে পারেন এলেম অর্জন করা আপনার জন্য ফরজ কতটুকু যতটুকু আপনার জন্য জরুরি আপনার জন্য মুক্তি সেবাও জরুরি না আপনার জন্য বড় বিজ্ঞ আলেম হওয়া জরুরি না কিন্তু আপনি যে কাজ করছেন অতটুকু এলেম অর্জন করা জরুরি এজন্য ইমাম খতিব বাগদাদি রহমতুল্লাহ আলাই উনি লিখেছেন যে আবদুল্লাহ মুবারক রহমতুল লিখেছেন ইন্নামা তরাবুল ইলমে ফরিদাতুন আলা ইয়াকা রাজুলু ফি শাইইন মিন আমরি দীনিহি ইয়াসআলু আনহু হাত্তা ইয়ালামাহু আল ফকি আল মুতাফাক্কিহ এই কিতাবের প্রথম খণ্ডের পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠা আছে যে প্রত্যেকটা মানুষের জন্য ফরজ সে যে আমলটা করছে এই সম্পর্কে অন্যকে যদি জানে ভালো কথা না জানলে অন্যকে জিজ্ঞেস করে তারপর আমল করবে এমনি ভাবে হজরতে আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করা হয়েছিল যে মানুষের জন্য কতটুকু এলেম অর্জন করা ফরজ তিনি লিখেছেন আল্লাহ ইউকাদ্দিমার রজুলু আলা শাইয়ে ইল্লা বিইলমিন ইয়াসআলু ওয়া ইয়াতাআল্লামু ফাহাদা আল্লাযী ইয়াজিবু আলান মিন তাআল্লুমিল ইলমে অর্থাৎ যে আমলটা সে করছে ওই পর্যন্ত এলেম তার অর্জন করা জরুরি সুতরাং একজন ধনীর জন্য জাকাত দেওয়ার এলেম জরুরি কিন্তু গরিবের জন্য জাকাতের মাস্তা জানা জরুরি না একজন ধনীর জন্য হজের মাস্তা জানা জরুরি একজন গরিবের জন্য হজের মাস্তা জরুরি না কিন্তু নামাজের মাস্তা সবার জন্য জানা জরুরি রোজার মাসলা সবার জন্য জানা জরুরি মেয়ে লোকের জন্য হায়েজার নেফাজের মাসলা জানা জরুরি পুরুষের জন্য জরুরি না এরকম ভাবে ইমানের সাথে সম্পৃক্ত মাসলা সকলকে জানা জরুরি ইমানের মূল ভিত্তি তাওহিদ সকলকে জানা জরুরি ইমানের দুই রোকন কুপুরবিদ তাগুত ইমান বিল্লা সকলের জন্য জানা ফরজ তাগুত মানে কি কত প্রকার তাগুত আছে বড় বড় তাগুত গুলো কি এগুলো জানা ফরজ এরপরে ইমান ভঙ্গের কারণ কি নামাজ ভঙ্গের কারণ যেমন জানা জরুরি রোজা ভঙ্গের কারণ জানা জরুরি ইমান ভঙ্গের কারণ আছে এগুলো জানা ফরজ এইগুলো প্রত্যেকের জন্য ফরজে আইন কেউ যদি না জানে আর বলে আমরা জানতাম না ইমান যে আমাদের অজান্তে চলে গেছে জানতাম না তো তুই শিরিক করেছো ইমান শেষ জানতাম না পীরের কাছে মুড়ি ধইয়া পীরকে মাধ্যম বানানো যে শিরিক আমরা জানতাম না কবর আল্লাহর কাছে প্রার্থনা করাতে শিরিক আমরা জানতাম না কবরে শ্রদ্ধা করাতে শিরিক আমরা জানতাম না আমাদেরকে পীরেরাই তো শিখেছে এই সব চালাকি চলবে না কারণ এলেম পরিষ্কার হয়ে গেছে যে আল্লাহর মধ্যে এবং বান্দার মধ্যে যদি কোনো ব্যক্তি মাধ্যম বানায় মাধ্যম বানায় মক্কার কুফাররা যেরকম মূর্তিদেরকে মাধ্যম বানিয়েছিল এরকম যদি কোনো ব্যক্তি কোনো পীরকে মাধ্যম বানায় কোনো বুজুর্গকে মাধ্যম বানায় কোনো অলিকে মাধ্যম বানায় সে ব্যক্তি ইমান চলে গেছে ইমান নষ্ট হয়ে গেছে ওই হাওয়া ত্যাগ করলে যেমন পিছন দিয়া উজু ভঙ্গ হয়ে যায় এরকম তোমার ইমানটা নষ্ট হয়ে গেছে তোমাকে আবার তবা করে নতুন করে ইসলাম গ্রহণ করতে হবে এজন্য ইমান ভঙ্গের কারণ জানা জরুরি এই এলেমগুলো সবার জন্য জানা ফরজ ফরজ এমনি ভাবে যে এলেমটা আপনার সামনে কোনো নতুন কোনো সমস্যা আসলো কোনো ব্যবসা বাণিজ্য করতে যাচ্ছেন ওই এলেম যারা জরুরি আব্বলুমা ইয়ালজাল মুস্তাফতি এদা নাজালাত বিহি যখন তার সামনে কোন নতুন কোন সমস্যা আসে ওই সমস্যার সমাধান কোরআনে কি আছে হাদিসে কি আছে এটা তাকে জানতে হবে এটা তাকে জানতে হবে জানার জন্য যদি আলেম তার নিজের এলাকায় না থাকে তাহলে তাকে সফর করতে হবে সফর করে তারপর তাকে জানতে হবে এই মস্তা লেখা আছে আল ফকিহ ওয়াল মুতাফাক্কে দ্বিতীয় খণ্ডের একশো সাতাত্তর নম্বর পৃষ্ঠায় এমনি ভাবে কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া সেটাই বলে দিয়েছেন ফাসআলু আহলা যিকরি ইন তোমরা যদি না জানো যে জানে তার থেকে জেনে নাও এরকম ভাবে এলেম অর্জন করা জানা এটা ফরজ এরপরে কিছু কিছু ক্ষেত্রে সুয়াল করা না যায় এতক্ষণ বললাম সুয়াল করা ফরজ এলেম জানা ফরজ কিছু বিষয়ে কিছু জায়গায় এলেম অর্জন করার দরকার নাই ফরজ না বরং মাকরু সুয়াল করা মাকরু জানতে চাওয়া মাকরু এগুলো কি কি এক হচ্ছে এরকম দশটা জায়গা আছে কারণ যেটা জরুরত নাই দরকার নেই অযথা প্রশ্ন করা দেখবেন যে মাশাল্লাহ প্রশ্ন সুযোগ দিলে এই যে প্রশ্ন শুরু হয় আল্লাহ তালা কোরআনে বলেছেন ইমানদারগণ খবরদার তোমরা এমন কোন বিষয়ে জিজ্ঞেস করো না যেটার উত্তর তোমাদের সামনে প্রকাশ করা হলে তোমার কাছে খারাপ লাগবে এরকম প্রশ্ন করো না এরকম ভাবে কোরআনে আল্লাহ তালা আয়াত নাজিল করলেন অলিল্লাহি আলান্নাসি হিজ্জুল বাইতে মান ইস্তাতা ইলাইহি সাবিলা মানুষের জন্য যাদের বাইতুল্লাহ যাওয়ার সুযোগ আছে খরচপাতি আছে বাহন আছে তাদের জন্য হজ করা ফরজ এই জন্য মাঝখানে বলে রাখি হজ করা ফরজ যাদের আছে এখন তো বেশি না নিজের খরচাপাতি বাদ দিয়ে যদি এখন মনে করেন বর্তমানে প্রায় তিন লাখ টাকা লাগবে এই তিন লাখ টাকার মালিক যদি কেউ হয় তার জন্য হজ ফরজ নিজের প্রয়োজনীয় বাসস্থান খাওয়া দাওয়া হজের থেকে ফিরে আসা পর্যন্ত সহসারে পরিবারের খোরপোষ দিয়ে যদি যেতে পারে হজের থেকে ফিরে আসা পর্যন্ত সব থাকে এরপরে তিন লাখ টাকার মালিক হয় বর্তমানে তাহলে তার কাছেই হজ ফরজ তার জন্য হজ ফরজ বিষয়টা হলো এই হজের ব্যাপারে যখন আল্লাহ তালা হুকুম নাজিল করলেন একজন দাঁড়াই বলল কি ইয়ারা সুলাল্লাহ আলিকুল আলিকুল কি আকুল্লা আমিন আমলে হাজা এই বছরের জন্য কি হজ এক বছর করা ফরজ নাকি সারা বছর প্রতি বছর এই চালাকি করা দরকার ছিল কিছু আল্লাহ রাসুল সাল্লাম বললেন মুখ ফিরে নিলেন লোকটা আবার প্রশ্ন করলো তিনবার প্রশ্ন করলো এরপরে আল্লাহ রসুল সাল্লাহাম বললেন আল্লাহর কসম আমি যদি বলতাম হ্যাঁ প্রতি বছর করতে হবে তাহলে প্রতি বছর ফরজ হয়ে যেত কারণ অনেকগুলো বিষয় এরকম আছে মূল ফরজটা আল্লাহ করে দিয়েছেন এটা কতবার করতে হবে কি করতে হবে এটা আল্লাহর রসুলকে নির্ধারণ করার এখতিয়ার দিতেন আল্লাহর রসুল যারা সহজ সেটা গ্রহণ করতেন সহজ হলে এই জীবন একবার করা এখন ওই প্রশ্ন করার কারণে যদি আল্লাহর রসুল বলতেন না প্রতি বছর করতে হবে তাহলে প্রতি বছর ফরজ হয়ে যেত আর তাহলে উন্মতের জন্য কষ্ট হতো গুণাগার হতো এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন জারুনি মা তারা তুকুম আমি যে পর্যন্ত বলে থেমে যাই তোমরা আমাকে ওই পর্যন্ত থামতে দাও ফাইন্নামা তোমাদের আগের যুগের লোকেরা হালাক হয়েছে মানকানা কবলাকুম বেকাসরাতে সুয়ালিহীন তোমাদের আগের যুগের লোকেরা বেশি বেশি প্রশ্ন করে গুমরা হয়েছে ধ্বংস হয়েছে সুরায় বাকারা ওই যে একটা গাভীর কাহিনী আছে বানি ইসরায়েলের এক লোক একটা লোককে হত্যা করেছে তো লোকেরা মুসাল্লাহ সাল্লামকে বললেন যে আমাদের হত্যাকারী শনাক্ত করতে হবে কেমনে করব তো উনি আল্লাহর কাছে আবেদন করলেন আল্লাহ বলে একটা গরু জবাই করে গরুর একটা অংশ মৃত্যু ব্যক্তির গায়ে লাগাই দাও মৃত্যু ব্যক্তি বলে দিবে কে হত্যা করেছে ওরা আসলো মুসা একটু আল্লাহকে জিজ্ঞেস করো গরুটার বয়স কি হবে আচ্ছা বলে দিল বয়স এই হবে আবার আসছে মুসা একটু আল্লাহকে জিজ্ঞেস করো গরুটার কালার কি হবে আচ্ছা বলে দিল গরুর কালার কি হবে এরপরে আবার প্রশ্ন নিয়ে আসলো আচ্ছা মুসা বলো এই গরুটা কি এমন হলে চলবে যাতে কাজকর্ম করাইছি না কোন সময় কাজে লাগান যায় নাই এইভাবে প্রশ্ন করলো এই জাতীয় প্রশ্ন করা যায় নাই এজন্য প্রশ্ন করা অনেক ক্ষেত্রে মাকরু হয় এক নম্বর হচ্ছে আম্মা লায়ন ফাহফিদ্দিন যেগুলো দিনের ব্যাপারে কোনো প্রয়োজনে কোনো ফায়দা নাই এগুলো সোয়াল করা যাবে না যেমন আবদুল্লাহ বিন হোজাফা নামক এক সাহাবি আল্লাহ রসুল প্রশ্ন করতে বললেন প্রশ্ন করলেন মান আবি আমার বাপকে আমার বাপকে অবশ্য ওনার একটা কারণ ছিল জিজ্ঞেস করার ওনাকে বলতো লোকেরা তুমি তাকে বাপ ডাকো তোমার মায়ের স্বামী যে তুমি তার পানিতে হও নাই তুমি হইছো অন্য একজন আর কারণে তো উনি চাইছিলেন মূলত এই জিনিসটাকে রদ করতে তো যাই হোক আল্লাহ রসুল উত্তর দিলেন যে না তুমি যাকে বাপ দেখো সেই তোমার বাপ কিন্তু আল্লাহ রসুল নিষেধ করলেন এরকম প্রশ্ন করবে না কারণ শরিয়াতের নিয়ম হলো যে মহিলার স্বামী আছে তার যদি সন্তান হয় ওই সন্তান স্বামীর থেকেই ধরা হবে গোপনে যদি সে অন্য কোনো অপরাধ করে থাকে তার ফসল তুমি হও এটা শরিয়াতে গ্রহণযোগ্য না তো এজন্য মনে রাখতে হবে এই প্রশ্ন ছিল অবাঞ্ছিত এবং নিরর্থক এই প্রশ্ন করা মাফ করে জাতীয় প্রশ্ন করা এরকম ভাবে আল্লাহ রসুলকে সাহাব একদল লোকে প্রশ্ন করলো আহিল্লা চাঁদ কেন বাড়ে কেন কমে কেন চিকন হয় এই সমস্ত আল্লাহ তারা উত্তর দিলেন ইয়াস আলু না আহিল্লা হে নবী আপনাকে লোকেরা প্রশ্ন করবে নতুন চাঁদ সম্পর্কে কুল হিয়া মাওয়া আল্লাহ তারা ওই উত্তর দেন নাই যেতে ফায়দা নাই বাড়ে কেন কমে কেন তোমাকে দরকার নাই আল্লাহ উত্তর দিচ্ছেন যে চাঁদ হচ্ছে তোমাদের জন্য একটা সময় নির্ধারণ করার চিরস্থায়ী ক্যালেন্ডার সময় নির্ধারণ করার ক্যালেন্ডার মা আকিদ হজের সময় রোজার সময় এর দ্বারা ঈদের সময় এর দ্বারা নির্ধারিত হবে দুই নাম্বার যতটুকু এলেম দরকার অতটুকু হয়ে গেছে এখন এর পরে আর অযথা বাড়াবাড়ি করা দরকার নেই যেমন ওই ব্যক্তি প্রশ্ন করলো হজ কি প্রতি বছর ফরজ এটা জানা দরকার ছিল না এরকম ভাবে বনি ইসরায়েলকে আল্লাহ তারা বললেন একটা গরু জবাই করো আন্তাজ বাহু পাকারা গরু জবাই করো শেষ এরপরে আর অতিরিক্ত সোয়াল করা দরকার ছিল না এটা অযথা সোয়াল করা এটা জায়জ নাই তিন নম্বর আর সোয়াল মিন গায়ে হেতিয়া জিনিস ফিল এখন যেটার প্রয়োজন নাই এমন সোয়াল করা ভবিষ্যতে যদি হয়ে যায় এরকম প্রশ্ন করা দরকার নাই এটা যখন সময় আসবে তখন আপনি প্রশ্ন করবেন চার নাম্বার এমন কিছু মাসাইল জিজ্ঞেস করা যা কি না সত্যিকার মাসলা না মানে প্যাচের মাসলা যেমন মনে করলো কোন সুরায় নাই মিম কোন সুরায় নয় মিম আছে না প্রশ্ন আমার দেশে আছে এরকম আরো কতগুলো আজে বাজে সোয়াল আছে যেগুলোর কোনো প্রয়োজন নাই হ্যাঁ বিসমিল্লার মধ্যে কয়টা অক্ষর এই সমস্ত জিজ্ঞেস করা যাকে কোনো কাম নাই আলিফের মাথায় বাবরি কেন ফকিরদের প্রশ্ন এই সব বিষয়গুলো আছে তো এগুলোর কোনো দরকার নেই এগুলো অযথা সুয়াল করা এগুলো মাকরু এরকম ভাবে আর এক কয় নম্বর চার চার নম্বর পাঁচ নম্বর আইয়া সালান ইল্লাতির হুকমে এবাদতের ক্ষেত্রে যে এবাদত গুলো আছে এর কারণ জিজ্ঞেস করা দরকার নেই নামাজ কেন পড়বো ব্যায়াম করার জন্য কেউ বলে ব্যায়াম করে না ব্যায়াম না আল্লাহ হুকুম করেছেন পাঁচ সপ্তাহ সালাদ আদায় করতে হবে আপনি করবেন এটা কেন ফরজ করেছেন এর মধ্যে কি আছে কেউ দেখো সেজদা করলে ঘাড়ের ব্যায়াম হয় রুকু করলে বুকে কি হয় পিঠের ব্যায়াম হয় হাঁটুর ব্যায়াম হয় না এসব ব্যায়াম না আমরা এবাদত করবো কিসের জন্য আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহ হুকুম করেছেন আমরা আল্লাহর হুকুম পালন করি সবের উদ্দেশ্যে আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহর হুকুম পালন করার জন্য শেষ কেন ফরজ করলো হজ কেন ফরজ করলো গরু জবাই করলে জীব হত্যা হয় কেন ফরজ করলো এই কেন কেন এগুলো জায়জ নাই এরকম ভাবে আরেকটা আছে সাত নম্বরে প্রশ্ন করার উদ্দেশ্য হচ্ছে কোরআন সুন্নার বিরুদ্ধে নিজের রায় দিয়ে দলিল পেশ করা এটা আমি মানি না এটা কোরআনে আছে এটা ভুল এরকম রায় পেশ করা তোমার জ্ঞান কতটুকু তুমি কি প্রশ্ন করছো এরকম কোরআন সুন্নার মোকাবেলা করার জন্য প্রশ্ন করা জায়েজ নেই এরপর আট নাম্বার প্রশ্ন করা এমন বিষয় সম্পর্কে কোরআনে কিচ্ছু আছে মোতাসাবিহাত যেগুলো অর্থ আল্লাহ সঠিকভাবে কাউকে জানান নাই যেমন আলিফলাম মিম আলিফলাম মিম রা ইয়াসিন তহা এগুলোর অর্থ আল্লাহ তারা জানান নাই কাজে যেটা জানান নাই এটা জানার কোনো দরকার নেই এগুলো নিয়ে ফাউসুয়াল করা সাধারণ পাবলিকের কোনো প্রয়োজন নেই এরকম ভাবে নয় নম্বরের সোয়াল হল আসোয়াল আম্মা সাজারা বাইনা সালাফি সালেহ পূর্বের যারা সালাফে সালেহীন ছিলেন আসলাফ যারা গেছেন বড় বড় আল্লাহওয়ালা যারা গেছেন আলেম যারা গেছেন তাদের মধ্যে যে সমস্ত বিষয় নিয়ে ঝগড়াঝাটি হয়েছে এই নিয়ে প্রশ্ন করা কেন এই অমুকের মধ্যে মারামারি হলো গন্ডগোল হলো যেমন প্রশ্ন করলো জঙ্গে সিফিনে সিফিনের যুদ্ধে কেন আলীর মধ্যে মহাবীর মধ্যে লড়াই হলো এর মধ্যে কে হকের উপর ছিল কে বাতিল ছিল এইগুলো আমাদের দরকার নাই এইগুলো সম্পর্কে যখন অমর আবনে আব্দুল আজিজকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি বলেছিলেন তিলকা দেমাউন এটা একটা রক্তপাত ঘটে গেছে তাহার আল্লাহ আইদিয়ানা আল্লাহ তালা আমাদের হাতকে ওই রক্তে রঞ্জিত করেন নাই ওর থেকে পবিত্র রেখেছেন ফালা নুলাত্তেহু আল সেনাতানা এখন আমরা তাই ওই আলোচনা করে আমাদের জিহিবাটাকে ওই রক্তে রঞ্জিত করতে চাই না কাজে এগুলো দরকার নাই এটা আপনাকে জিজ্ঞেস করবে না মরার পরে এমনিবার দশ নম্বর সোয়াল উত্তা আন্নুতলে ফাম কাউকে সোয়াল করা তাকে আটকাবার জন্য আটকাবার জন্য সোয়াল করা এগুলো জায়েজ নাই যেমন কোরআনে বলেছে অমিনান নাসি মাইয়া কওলু দুনিয়া ওয়ায়ুশিদুল্লাহ আলা মা ফি ফি কলবিহি ওয়া হুয়া খিসাম এই লোকগুলোর নাম আলাদুল খিসাম ঝগড়াটে লোক এই ঝগড়াটে লোক আর আরেক জায়গায় আছে বালহুম কওমুন ওরা বড় ঝগড়াটে লোক হাদিসে বলা আছে আবগাজুর রেজালে ইলাল্লাহি আল আলাদুল খিসাম আল্লাহর কাছে সবচেয়ে খারাপ লোক হলো ঘৃণিত লোক হলো ওই লোকগুলো যারা ঝগড়াটে কেন প্রশ্ন করে ঝগড়া লাগাবার জন্য প্যাচ লাগাবার জন্য কেমনে গন্ডগোল লাগান যায় এই জন্য এই সমস্ত রোগ থেকে বাঁচা আমরা আজকের আলোচনা করলাম এলেম অর্জন করা ইস্তেফতা মানে আমরা এলেম অর্জন করার গুরুত্ব কি এলেম অর্জন করার জন্য হদ কি না ফরজ তারপরে কোন সময় প্রশ্ন করা কোন সময় ফরজ কোন সময় জানা ফরজ কোন সময় মাকরু এগুলো আমরা আলোচনা করলাম আল্লাহ সুবাহান আমাদের সকলকে এলেম অর্জন করা এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে না আমিন